হিটলার তোমাকে বড় প্রয়োজন হিটলার তোমাকে বড় প্রয়োজন বুঝেছি বুঝেছি যতটুকু শুনেছি বুঝেছি বুঝেছি যতটুকু শুনেছি কেন তুমি করেছিলে ইহুদি নিধন হিটলার হিটলার তোমাকে বড় প্রয়োজন হিটলার তোমাকে বড় প্রয়োজন ওরাই যে বেয়াদব অসভ্য বর্বর বিশ্ববাসীকে তারা দেখিয়ে দিল বিশ্ববাসীকে তারা দেখিয়ে দিল রাত দিনে হামলা ফিলিস্তিনে হাই কতই জীবন বাতি নিভিয়ে দিল কতই জীবন বাতি নিভিয়ে দিল রাই যে বেয়াদব অসভ্য বর্বর বিশ্ববাসীকে তারা দেখিয়ে দিল দেখিয়ে দিল তারা দেখিয়ে দিল রাত দিন হামলা ফিলিস্তিনে হাই কতই জীবন বাতি নিভিয়ে দিল কতই জীবন বাতি নিভিয়ে দিল হায়নার তাণ্ডব জ্বলছে এখন হিটলার হিটলার তোমাকে বড় প্রয়োজন হিটলার তোমাকে বড় প্রয়োজন বুঝেছি বুঝেছি যতটুকু শুনেছি কেন তুমি করেছিলে ইহুদি নিধন হিটলার হিটলার তোমাকে বড় প্রয়োজন মানুষের নাম ধারি নৃশংস ইহুদি গাজাকে বানিয়েছি মৃত্যুপুরী গাজাকে বানিয়েছি মৃত্যুপুরী নির্যাতিত ওই মুসলিম মাবনের কান্নার রোলে শুনো আকাশ ভারী কান্নার রোলে শুনো আকাশ ভারী মানুষের নাম ধারি নৃশংস ইহুদি গাজাকে বানিয়েছে মৃত্যুপুরি গাজাকে বানিয়েছে মৃত্যুপুরি নির্যাতিত ওই মুসলিম মাবুনের কান্নার রোলে শুনো আকাশ ভারী কান্নার রোলে শুনো আকাশ ভারী তাদের কিভাবে আজ করব দমন হিটলার হিটলার তোমাকে বড় প্রয়োজন বুঝেছি বুঝেছি যতটুকু শুনেছি কেন তুমি করেছিলে ইহুদি নিধন হিটলার হিটলার তোমাকে বড় প্রয়োজন ষাট লাখ মেরেছ কিছু কেন রেখেছ বুঝার সীমানা আজ পেরিয়ে গেছে বুঝার সীমানা আজ পেরিয়ে গেছে ওরাই তো বদমাস করনি যে সবনাশ বিশ্বকে হুমকির মুখে ফেলেছে বিশ্বকে হুমকির মুখে ফেলেছে ষাট লাখ মেরেছ কিছু কেন রেখেছ বুঝার সীমানা আজ পেরিয়ে গেছে বুঝার সীমানা আজ পেরিয়ে গেছে ওরাই তু বদমাস করনি যে সব নাশ বিশ্বকে হুমকির মুখে ফেলেছে বিশ্বকে হুমকির মুখে ফেলেছে কাঁদতো না ফিলিস্তিনের মা বোন হিটলার হিটলার তোমাকে বড় প্রয়োজন বুঝেছি বুঝেছি যতটুকু শুনেছি বুঝেছি বুঝেছি যতটুকু শুনেছি কেন তুমি করেছিলে ইহুদি নিধন হিটলার হিটলার তোমাকে বড় প্রয়োজন হিটলার তোমাকে বড় প্রয়োজন এখন হিটলার তোমাকে বড় প্রয়োজন